দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে মা হলো সেই বড় প্রিয়জন মা হলো সেই বড় প্রিয়জন মমতা ভরা শুধু জারি প্রাণে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে সোহাগে আদরে ভরিয়ে দায় প্রাণ আনন্দে নেচে ওঠে হৃদয়ের ফুলেল বাগান সোহাগে আদরে ভরিয়ে দায় প্রাণ আনন্দে নেচে ওঠে হৃদয়ের ফুলেল বাগান মায়ের মুখের মিষ্টি কথায় দুঃখ থাকে না মনে ভরে যে হৃদয় মায়ের মুখের মিষ্টি কথায় দুঃখ থাকে না মনে ভরে যে হৃদয় মা হল সেই বড় প্রিয়জন মা হল সেই বড় প্রিয়জন মনে পড়ে শুধু তারে প্রতিক্ষণে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে মা হলো সেই বড় প্রিয়জন মা হলো সেই বড় প্রিয়জন মমতা ভরা শুধু দারি প্রাণে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে সীমাহীন যাত না শোয়ে শোয়ে মা আমাকে করেছে লাল ঢেলে দিয়ে শত মমতা সীমাহীন যাত না শোয়ে শোয়ে মা আমাকে করেছে লালন ঢেলে দিয়ে মমতা দুহা তুলে খোদার কাছে করে দোয়া মাগো কেঁদে কেঁদে দুহা তুলে খোদার কাছে করে দোয়া মাগো কেঁদে কেঁদে মা হলো সেই বড় প্রিয়জন মা হল সেই বড় প্রিয়জন ব্যথা দিও না সেই মায়েরই মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে মা হল সেই বড় প্রিয়জন মা হল সেই বড় প্রিয় প্রিয়জন মমতা ভরা শুধু যারি প্রাণে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে দুঃখ দিও না তুমি মায়ের মনে কষ্ট দিও না তুমি মায়ের মনে